আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আরও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না ইল্লা মা রহিমা রব্বী আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব অতপর যখন তার সাথে মত বিনিময় করল তখন বলল নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসেবে মর্যাদার স্থান লাভ করেছেন قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم ইউসুফ বলল আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ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 কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল বলল নিশ্চয়ই আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করো না فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন তখন পান পাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল